ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেস্তে যাই করিল দিল রেলাত ধুলির ধারা বেহেস্তে আজ জয় করিল দিল রে রাজ আজকে খুশির ঢাল নেমেছে আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় সাগর আকাশে বাতাস দেখবি যদি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি নিখিল দরুদ পাড়ে এ নাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিখিল দরুদ পাড়ে লোয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জিন পরি ফেরেস্তা সালাম জিন পরি ফেরেস্তা সালাম জানায় নবীর পায় আয়ের সাগর আকাশ বাতাস দেব যদি আয়া মায়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়